মদিনাওয়ালা আমায় পাগল করেছে হে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল করেছে মদিনাওয়ালা আমায় পাগল করেছে হে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল করেছে মদিনাওয়ালা আমায় পাগল করেছে হে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল করেছে মনে তো মানে না যাত না সহে না মনে তো মানে না যাত না সহে না মনে চাই উইড়া যাইতাম ওই মদিনা মদিনাওয়ালা পাগল করেছে মাওলা মদিনাওয়ালা মাই পাগল করেছে মদিনাওয়ালা মাই পাগল করেছে মাওলা মদিনাওয়ালায় আমায় পাগল করেছে বুকেরি ভেতর একটা আশা প্রিয় নবীর ভালোবাসা বুকেরি ভেতর একটা আশা প্রিয় নবীর ভালোবাসা জলিয়া পুড়িয়া ছাই হইল কলিজা জলিয়া পুড়িয়া ছাই হইল কলিজা আজ নসিবে মোর যাওয়া হলো না মদিনাওয়ালা আমায় পাগল করেছে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল করেছে মদিনাওয়ালা আমায় পাগল করেছে মাওলা মদিনাওয়ালায় আমায় পাগল করেছে তোমারি রাজার পাশে দাঁড়াইয়া থাকিতে চাই নবী দিও না ফিরায়া তোমারি রাজার পাশে দাঁড়াইয়া থাকিতে চাই নবী দিও না ফিরায়া আকাশে বাতাসে তোমারি সুবাসে আকাশে বাতাসে তোমারি সুবাসে ব্যাকুল হইলাম তোমার প্রেমে পড়িয়া মদিনাওয়ালায় আমায় পাগল করেছে মাওলা মদিনাওয়ালায় আমায় পাগল করেছে মদিনাওয়ালায় আমায় পাগল করেছে মাওলা মদিনাওয়ালায় আমায় পাগল করেছে চাঁদ সূর্য দেখিল তোমারে তোমারই নাম শুনিয়া জানে জানে চাঁদ সূর্য দেখিল তোমারে তোমারই নাম শুনিয়া জানার সুরে ওই নামে কি মধু কেহ বলে জাদু ওই নামে কি মধু কেহ বলে জাদু ও গো দয়াময় আর দেরি সহে না মদিনাওয়ালা পাগল করেছে মৌলা মদিনাওয়ালা আমায় পাগল করেছে মদিনাওয়ালা আমায় পাগল করেছে মৌলা মদিনাওয়ালায় আমায় পাগল করেছে মনে তো মানে না যাত না সহে না মনে তো মানে না যাত না সহে না মনে চাই উড়া যাইতাম ওই মদিনা মদিনাওয়ালা আমায় পাগল করেছে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল করেছে মদিনাওয়ালা আমায় পাগল করেছে হে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল করেছে মদিনাওয়ালা আমায় পাগল করেছে হে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল করেছে মদিনাওয়ালা আমায় পাগল করেছে হে মাওলা মদিনাওয়ালা আমায় পাগল করেছে